রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী নারীত্ব নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট আগেকার নারীরা কেমন ছিল এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মুহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা নারীবাদ সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব একটি মর্মস্পর্শী ঘটনা যার আলোকে বোঝার চেষ্টা করব শিশুদের জন্য শৈশবে মাতৃত্বের স্নেহ মমতা এবং যত্ন কত বেশি জরুরি আজ থেকে ৩০ বছর আগের ঘটনা হাজার হাজার বরং লক্ষ লক্ষ রোমানিয়ান শিশুর করুণ পরিণতি মানুষের মায়াময় স্পর্শ ও আদর মমতা থেকে দূরে থাকার করুণ পরিণতি জানুয়ারি উনিশশো সাল মাত্রই সমাজতান্ত্রিক রোমানিয়ায় স্বৈরশাসকের পতন ঘটেছে তখনকার প্রেসিডেন্ট নিকোলাই চাউশেঙ্কো নিহত হয়েছেন একটি অভ্যুত্থানের মাধ্যমে এর দুই সপ্তাহ পরে ঠিক ইউরোপের মাঝখানে থাকা আয়রন কার্টেন বা লৌহ জবনিকার আড়ালে থাকা সেই সমাজতান্ত্রিক দেশটির বিভিন্ন অবস্থা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে সাংবাদিক এবং গবেষকরা সেখানে আসতে লাগলেন এমনই একজন সাংবাদিক ছিলেন বব গ্রাহাম তিনি গিয়েছিলেন সমাজতান্ত্রিক দেশটিতে পরিচালিত বিভিন্ন শিশু নিবাস বা বলা ভালো সরকারি এতিমখানা দেখতে সেখানে গিয়ে তিনি এমন সব দৃশ্য দেখেন যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার খবর প্রকাশিত হওয়ার পর সারা দুনিয়ার মানুষ হতভম্ব হয়ে যায় তিনি বলেন সেখানকার দুইটি বিষয় আজও পর্যন্ত তিনি ভুলতে পারেননি এগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায় সেই এতিমখানা বা শিশু নিবাসের ভেতরে প্রবেশের আগে বিভীষিকাময় দুইটি বিষয় তাকে চেপে ধরে এর মধ্যে প্রথমটি হচ্ছে তীব্র দুর্গন্ধ পেশাবের এবং ক্লোরিন বা ব্লিচিং পাউডারের দুর্গন্ধ আর দ্বিতীয়টি হচ্ছে অদ্ভুত এক নীরবতা তিনি বলেন সাধারণত কি হয় কোনো কক্ষে যদি একসাথে অনেক ছোট বাচ্চা বা শিশুরা থাকে আর আপনি যখন সেই কক্ষের দিকে এগিয়ে যেতে থাকবেন তাহলে সেই ঘরের ভেতরে প্রবেশের অনেক আগে থেকেই অর্থাৎ বাইরে থাকতেই আপনি শিশুদের হইচই আনন্দ ফুর্তির শব্দ শুনতে পারবেন তারা একে অন্যের সাথে কথা বলছে খেলাধুলা করছে ছুটাছুটি করছে চিৎকার চেঁচামেচি করছে অথবা কেউ হয়তো কান্নাকাটি করছে কিন্তু আমি সেখানে কোনো কিছুর আওয়াজ শুনলাম না ভাবলাম শিশুরা হয়তো ঘুমিয়ে আছে কিন্তু না গিয়ে দেখি সবাই জেগেই আছে আর চারদিকে লোহার রেলিং দেওয়া খাটে শিশুরা যে যার মতো শুয়ে আছে কোনো কোনো খাটে শুয়ে আছে দুইজন আবার কোথাও তিনজন এলোপাথারিভাবে শুয়ে আছে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে ওরা ওই দৃষ্টিতে কোনো আবেগ নেই চোখের চাহনি কিংবা মুখে কোনো ভাষা নেই অদ্ভুত এক নীরবতা ওদের চোখের দিকে তাকালে অজানা আশঙ্কায় বুকটা ধক করে উঠে বেশ ভীতিকর ছিল ব্যাপারটা ডরমেটরিতে থাকা বাচ্চারা ছিল একেবারে ছোট বয়সের কোনো মতে হাঁটতে পারে অথবা খাটের রেলিং ধরে দাঁড়াতে পারে আর কিছু অস্পষ্ট শব্দ বলতে পারে রেলিং ধরে দাঁড়ানো বাচ্চারা বৃথায় সেই লোহার রেলিং ধরে নাড়ানোর চেষ্টা করছিল ওদিকে শিশুদের দায়িত্বে থাকা স্টাফদের কোনো খেয়াল নেই সাদা পোশাক পরিহিতা কেয়ার ঘিভার মহিলারা বাইরে বসে গল্প করছে কেউ কেউ আবার বিড়ি সিগারেট টানছে যেসব ঘরে শিশুদের খেলনা থাকে সেগুলো তালাবদ্ধ করা ওদের কথা হচ্ছে একসাথে এত শিশু দেখা এদেরকে ম্যানেজ করা খুবই কঠিন তাই এগুলো তালাবদ্ধ করে রেখেছি শিশুদের আনন্দ কিংবা মানসিক বিকাশের জন্য কোনো ব্যবস্থা সেখানে দেখা গেল না খেলাধুলা নেই বই পুস্তক বা দেয়ালে কোনো ছবিও টাঙানো নেই সাংবাদিক বব গ্রাহাম বলেন এই শিশুদেরকে রাখা হয়েছিল একটি পশু খামারের মতো অবস্থায় আসলে তার থেকেও ছিল খারাপ কারণ পশু খামারের পশুরাও তো মাঝে মাঝে চিৎকার করে এই শিশুদের সেই সাহসও ছিল না সেই সাংবাদিক একটি এতিমখানায় মাত্র অল্প কিছু শিশু দেখেছিলেন কিন্তু সেই সময় পুরো রোমানিয়াতে বিভিন্ন সরকারি শিশু নিবাসে এই ধরনের শিশুর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ সংখ্যাটা মোটেও কম নয় এই শিশুদের সংবাদ বিশ্বজুড়ে প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বের বিজ্ঞানী সাইকোলজিস্ট গবেষকরা এই বিষয়টিকে একটি কেস স্টাডি হিসেবে গ্রহণ করলেন এই এত ছোট বয়সী শিশুরা যদি কোনো ধরনের কেয়ার ঘিভার ছাড়া বড় হয় মানসিকভাবে কোনো ধরনের ভালোবাসা যত্ন আত্মীয় কিংবা মনোযোগ না পায় তাহলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো নির্ণয় করতে লাগলেন এই যে হাজার হাজার শিশু বা লক্ষ লক্ষ শিশু কিভাবে পিতামাতা ছাড়া বড় হচ্ছিল সেই দেশটিতে সেই বিষয়টিকে একটু পেছন থেকে দেখা যাক এই সিরিজের আলোচনা শুরু থেকে যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন পরিবার নামক ব্যবস্থার বিলুপ্তি চায় কারা কারা মনে করে পরিবারের আর কোনো দরকার নেই পরিবার নাকি পুরুষতন্ত্রের আবিষ্কার করা একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে নাকি যুগ যুগ ধরে হাজার বছর ধরে মেয়েদেরকে বন্দি করে জুলুম নির্যাতন করা হচ্ছে এগুলো নাকি সব পুরুষদের আবিষ্কার উনিশশো সালে রোমানিয়ার ক্ষমতা নেন কমিউনিস্ট স্বৈরশাসক প্রেসিডেন্ট নিকোলাই চাওশেঙ্কু একদিকে সমাজতন্ত্র আরেকদিকে স্ট্যালিনের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে আর এজন্য শ্রমশক্তি অর্থাৎ জনসংখ্যা বাড়াতে হবে তাই জনসংখ্যা বাড়ানোর জন্য তিনি বেশি বেশি সন্তান নেওয়ার আদেশ জারি করলেন চারটির বেশি সন্তান না নিলে যে কোনো মহিলার জন্য গর্ভপাত নিষিদ্ধ করলেন সরকারি আইনে বিয়ের বৈধ বয়স নির্ধারণ করলেন পনেরো বছর কেউ যদি সন্তান না নিত বা কম সন্তান নিত তাহলে তাদের উপরে বাড়তি ট্যাক্স আরোপ করা হতো সকল ধরনের জন্ম নিয়ন্ত্রীকরণ সামগ্রী যেমন কন্ডোম পিল নিষিদ্ধ করা হলো সমস্ত পেশাজীবী মহিলাদের প্রেগনেন্সি চেক করা হতো অর্থাৎ কেউ যেন গোপনে গর্ভপাত করাতে না পারে এইসব কর্মজীবী মায়েদের জন্য বাড়তি অর্থ সাহায্য দেওয়া হতো প্রেসিডেন্ট ঘোষণা দিলেন the foetus is the property of the entire society তোমাদের ভ্রূণ পুরো সমাজের সম্পত্তি আর কেউ যদি সন্তান নিতে না চায় তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে এত বিশাল কর্মযজ্ঞের ফলাফল হিসেবে স্বাভাবিকভাবেই জন্মহার বৃদ্ধি পেল দেশটির জনসংখ্যা বাড়ানো হলো কিন্তু যেমনটা আশা করা হয়েছিল সেই অনুসারে দেশের অর্থনীতি ততটা উন্নত হলো না হাজার হাজার দারিদ্রপীড়িত রোমানিয়ান পরিবার তাদের সেই বাড়তি সদস্যদেরকে অর্থাৎ সেই শিশুদেরকে দেখতে হিমশিম খাচ্ছিল এই অবস্থায় সরকারি উদ্যোগে অনেক শিশু নিবাস তৈরি করা হলো আর রাষ্ট্রীয়ভাবে ক্যাম্পেইন চালানো হলো তোমাদের ট্রেডিশনাল পরিবারে এই শিশুদেরকে আর কতটাই দেখভাল করতে পারবে তোমাদের সেই সব ট্রেডিশনাল পরিবারের বিকল্প হিসেবে এই সরকারি শিশু নিবাস অনেক উত্তম এটাই পরিবারের বিকল্প সুতরাং ট্রেডিশনাল পিতামাতার প্রতি খুব স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো তোমরা তোমাদের বাড়িতে পরিবারে এই শিশুদের যতটা যত্ন নিতে পারবে তার থেকে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এইসব শিশু নিবাসে অনেক ভালো যত্ন নিতে পারব প্রেসিডেন্ট নিকোলাই চাউশেঙ্কুর চব্বিশ বছরের শাসনামলে প্রায় পাঁচ লক্ষ বা হাফ মিলিয়ন শিশু এভাবে বিভিন্ন সরকারি শিশু নিবাসে বড় হয়েছে তিন বছরের কম বয়সী শিশুদেরকে রাখা হতো হেলথ মিনিস্ট্রি থেকে পরিচালিত নার্সারিতে এরপর শিশু শিশুদেরকে তাদের বিভিন্ন অবস্থা যাচাই বাছাই করে যোগ্যতা অনুসারে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যেসব শিশুকে দেখে মনে হতো সুস্বাস্থ্যবান বুদ্ধিমান তাদেরকে পাঠানো হতো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শিশু নিবাসে সেখানে তাদেরকে কিছু পড়ালেখা করানো হতো ছয় বছরের কম বয়সী শিশু থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হতো আর যাদেরকে দেখে ততটা বুদ্ধিমান বা প্রোডাক্টিভ মনে হতো না তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো শ্রম মন্ত্রণালয়ের অধীনে লেবার হিসেবে আর যাদের বিভিন্ন শারীরিক বা বুদ্ধিভিত্তিক সমস্যা থাকত তাদেরকে পাঠানো হতো আলাদা স্থানে homes for the deficient and unsalvageable polio আক্রান্ত একজন ব্যক্তি যিনি সেখানে ছিলেন তিনি সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন সারাদিন আমাদের কিছুই করার থাকতো না সকালে নাস্তা খাওয়ার পর আমাদেরকে একটা পরিষ্কার রুমে নিয়ে যাওয়া হতো সেখানে আমরা সবাই এক একটা খাটে খাটের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতাম আর সেই রেলিং ধরে বৃথায় ঝাঁকানোর চেষ্টা করতাম কেউ কেউ কান্নাকাটি করত কেউ কেউ নিজেই নিজেকে আঘাত করত দেয়ালে আঘাত করত তখন তাদেরকে শান্ত রাখার জন্য এমন একটা জ্যাকেট পরিয়ে দেওয়া হতো যে জ্যাকেট পরিয়ে দিলে হাত পা আর নড়াচড়া করানো যায় না দুপুরে খাবার দেওয়া হতো এরপর আবার সেই একই কাজ একই রুটিন রোমানিয়ার এই এতিমখানা বা শিশু নিবাসগুলোকে বলা হতো slaughter house of the soul মানবাত্মার কষাইখানা চাইল্ড গুলাগ শিশুদের গুলাগ বা জাহান নামের গর্ত প্রায় বারো জন শিশুর জন্য নিযুক্ত করা হতো একজন কেয়ার গিভার কখনো কখনো শিশুদের সংখ্যা আরও বেশি থাকত অর্থাৎ এই শিশুরা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের আদর মমতা ভালোবাসা পেত না কেউ তাদেরকে কোলে নেবে একটু আদর করবে চুমু খাবে এই সৌভাগ্য ওদের হতো না সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকা আর খাটের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা এভাবে থাকতে থাকতে শিশুরা অনেকেই খুব জেদি স্বভাবের হয়ে উঠত বেশিরভাগ শিশুদের সুস্থ মানসিক বিকাশ ঘটত না কেউ কেউ ঠিকমতো কথাই শিখতে পারত না আজগুবি সব শব্দ বলতো আগেই বলেছি তাদের এই সংবাদ প্রকাশের পর সারা বিশ্বের গবেষক বিজ্ঞানী চিকিৎসকরা এই শিশুদের ব্যাপারে অ্যাসেসমেন্ট করতে সেখানে আসতে লাগলেন হার্ভার্ড মেডিকেল স্কুল এবং বস্টন শিশু হাসপাতালের পেরিয়াট্রিক্স এবং নিউরোসায়েন্স বিভাগের চিকিৎসক প্রফেসর এবং সাইকোলজিস্ট ডক্টর চার্লস নেলসন উনিশশো সালে সেই এতিমখানা দেখতে গিয়েছিলেন সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি একটি সাক্ষাৎকারে বলেন আমি গিয়ে দেখলাম একটি শিশু খাটে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর কান্নাকাটি করছে শিশুটা একেবারেই ভেঙে পড়েছিল মানসিকভাবে আমি তাকিয়ে দেখলাম ওর পরনে থাকা প্যান্টটা ভেজা পেশাব করে দিয়েছে কিন্তু কেউ তাকে দেখতে আসছে না আমি জানতে চাইলাম ওর কি হয়েছে একজন স্টাফ বলল কি আর হবে আজ সকালে ওর মা ওকে এখানে রেখে গেছে এরপর থেকে শিশুটা এভাবেই কান্নাকাটি করছে ডক্টর নেলসন বলেন দেখুন অবস্থা সেই সকাল থেকে শিশুটা বুক ফাটা কান্নাকাটি করছিল কিন্তু কেউ একবারের জন্য এসে ওকে একটু সান্ত্বনা জানালো না কেউ একটু কোলে তুলে নিল না একটু আদর করে দিল না এই যে শিশুদেরকে এত ছোটবেলা থেকেই পরিবারের বাইরে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে রেখে প্রাতিষ্ঠানিকীকরণ বা ইনস্টিটিউলাইজেশন করা হচ্ছে এবং এর ফলে এদের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে এই বিষয়ে তিনি গবেষণা শুরু করেন একশো ছত্রিশ জন রোমানিয়ান শিশুর উপরে একটি পরীক্ষা চালানো হয় ওদের বয়স ছিল আড়াই বছর থেকে ছয় বছর পর্যন্ত এই শিশুরা জন্ম থেকেই সেই সব সরকারি শিশুনিবাস বা এতিমখানাতে থাকতো এই শিশুদের মধ্যে অর্ধেক শিশুকে সেই সব এতিমখানাতেই রেখে দেওয়া হয় আর বাকি অর্ধেক শিশুকে দত্তক নেওয়া হয় বিভিন্ন পরিবারে পাশাপাশি আরেক দল শিশুকে নিয়ে আসা হয় এদের সাথে তুলনা করার জন্য যেসব শিশুদেরকে কখনোই এই ধরনের প্রতিষ্ঠানে রাখা হয়নি এরপর ষোলো বছর পর্যন্ত এই শিশুদের মধ্যে তুলনা করে দেখা হয় কাদের বৃদ্ধি কেমন হচ্ছে এরপর সেগুলো পর্যালোচনা করা হয় এই পরীক্ষায় দেখা গেল শৈশবের সেই দিনগুলোতে একজন শিশুর সুস্থ স্বাভাবিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পিতামাতা থাকার গুরুত্ব কত বেশি যেই সব শিশুরা সেই সব প্রতিষ্ঠানে বা এতিমখানায় বড় হয়েছিল তাদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন কগনিটিভ ফাংশন মোটর ডেভেলপমেন্ট এবং ভাষা শিক্ষা এছাড়া রয়েছে বিভিন্ন সোশিও ইমোশনাল বিহেভিয়ার সেই সব ক্ষেত্রে সমস্যা এছাড়া আরও নানা ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ছিল সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে এইসব শিশুদের মধ্যে শতকরা ১৩ ভাগের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে একজন প্রাপ্তবয়স্ক কেয়ার গিভার দেওয়ার পরেও তাদের প্রতি কোনো ধরনের অ্যাটাচমেন্ট দেখানোর ক্ষমতা স্থায়ীভাবে হারিয়ে ফেলেছিল দ্য আটলান্টিক পত্রিকার কাছে দেওয়া সাক্ষাৎকারে গবেষক চার্লস এইচ জিয়ানা তিনি বলেন একজন বড় মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের সংস্পর্শে এসে শিশুরা যে আনন্দ পেতে পারে এই অনুভূতিটাই ওদের ছিল না সুতরাং চিন্তা করুন অবস্থা কতটা শোচনীয় ছিল একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে শিশুদেরকে আনন্দ দিতে পারে আদর মমতা দিতে পারে এই ক্ষমতাটাই ওরা হারিয়ে ফেলেছিল সেই পরীক্ষায় দেখা গেছে যত কম বয়সে সেই শিশুদেরকে সেই সব প্রতিষ্ঠান থেকে সরিয়ে এনে বিভিন্ন পরিবারের অধীনে রাখা হয়েছে তারা তত দ্রুত রিকভার করেছে এই ঘটনা এই পর্যন্ত শুনে আপনি কি ভাবছেন হয়তো ভাবছেন ঠিক আছে বুঝলাম পরিবারের বাইরে শিশুদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে রেখে বড় করার চেষ্টা শিশুদের জন্য ক্ষতিকর কিন্তু এর সাথে নারীবাদের সম্পর্ক কি সম্পর্ক আছে সেটাই এখন বলা হচ্ছে জার্মেন গ্রেয়ার সুলামির ফায়ারস্টোন এবং অন্যান্য নারীবাদীদের মতো ব্রিটিশ সোসিওলজিস্ট ফেমিনিস্ট এবং লেখিকা অ্যান ওকলে উনিশশো সালে একটি বই লেখেন যার শিরোনাম women's world the housewife past and present এই বইতে তিনি উল্লেখ করেন বায়োলজিক্যাল মাতৃত্ব এটা নাকি একটি মিথ বা আজগবি ধারণা তিনি বলেন বায়োলজিক্যাল মাতৃত্বের বিষয়টি নাকি তিনটি ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত সেগুলো কি সেগুলো হচ্ছে এক নম্বর সব মহিলাকেই মা হতে হবে দুই নম্বর সব মা চায় নিজের সন্তানকে দেখাশোনা করতে তিন নম্বর সব সন্তান চায় নিজের মায়ের সান্নিধ্য পেতে অ্যান ওকলের মতে এই তিনটি নাকি মিথ অর্থাৎ এই তিনটি মৌলিক ধারণার বিপরীতে তিনি যা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে সব মেয়ে বা সব নারীর মা হওয়ার দরকার নেই সব মায়ের সন্তান দেখার দরকার নেই আবার সব সন্তানের জন্য নিজের মায়ের সান্নিধ্যও নাকি দরকার নেই তিনি বলেন সব মেয়েকেই মা হতে হবে সব মা নিজের সন্তান দেখাশোনা করতে চায় আর সব সন্তান নিজের মায়ের সান্নিধ্য চায় এগুলো নাকি মানুষের বানানো ধারণা সমাজের বানানো কিছু ধারণা এই তিনটি পয়েন্টকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক প্রথমত সব মেয়েকেই মা হতে হবে মেয়েদেরকে মা হতে হবে মাতৃত্ব নারীদেরকে তাদের জীবনে পূর্ণতা দেয় মেয়েরা সহজাতভাবে প্রবৃত্তিগতভাবে অর্থাৎ সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণেই মা হতে চায় অ্যান ওকলে বলেন এসবের নাকি কোনো ভিত্তি নেই এগুলি নাকি নিছক মিথ এগুলো নাকি নির্দিষ্ট ধরনের সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের ফলাফল এগুলো নাকি নারীদের সহজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য নয় দুই নম্বর সব মা নিজের সন্তানকে দেখাশোনা করতে চায় সন্তানের প্রতি মা ভালোবাসা অনুভব করে তাদেরকে যত্ন আত্মি করতে চায় লালন পালন করতে চায় এই ধারণার বিপরীতে তিনি বলেন মাতৃত্বের অনুভূতির কারণে মায়েরা সন্তানের কাছে না থাকলে হতাশা বোধ করবে বা অসুখী হবে এগুলি নাকি মিথ্যা ধারণা সমাজ সৃষ্ট বিষয় তিনি বলেন mothers are not born they are made কেউ মা হয়ে জন্মায় না তাদেরকে মা বানানো হয় অর্থাৎ সমাজই নাকি তাদেরকে মা বানায় আরও সহজ কথায় বললে বলা যায় মা হয়েছে ভালো কথা এখন সন্তান নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই সব মাকেই সন্তান দেখতে হবে এটা তোমাকে কে বলেছে কেউ একজন দেখলেই তো হলো তিন নম্বর পয়েন্ট সব সন্তান চায় তার মায়ের সান্নিধ্য এই পয়েন্টের খণ্ডন করে তিনি বলেন শিশুদের জন্য নাকি নিজস্ব বায়োলজিক্যাল মাদারের কোনো দরকার নেই কথিত কেয়ার গিভার কিংবা সামাজিক মা থাকলেই চলবে সব শিশু তার নিজের বায়োলজিক্যাল মাদারের সান্নিধ্য চায় এটা নাকি তার মতে একটি ভুল ধারণা সমাজ সৃষ্ট বিষয় এই কথাগুলোর আরও সহজ অর্থ হচ্ছে নিজস্ব বায়োলজিক্যাল মায়ের পরিবর্তে যে কোনো মহিলা কেয়ার গিভার সামাজিক মা কিংবা এমনকি বাবাকে রাখলেই যথেষ্ট সন্তান দেখার জন্য মায়ের দরকারটাই বাকি যেমনটা আমরা আজকাল অনেক জায়গায় বলতে শুনি মা কেন সন্তান দেখার জন্য চাকরি ছাড়বে মা কেন সন্তান দেখার জন্য ঘরে থাকবে বাবারা ঘরে থাকলেই পারে বাবারা সন্তান দেখলেই পারে মা আর বাবার মধ্যে নাকি তেমন কোনো পার্থক্যই নেই এছাড়া আরও বলতে শোনা যায় যে প্রত্যেক শিশুর জন্য নিজস্ব বায়োলজিক্যাল মাদারের দরকার নেই বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডে কেয়ার সেন্টার শিশু পরিচর্যা কেন্দ্র সেখানে কিছু স্টাফ রেখে কালেকটিভ মাদারিং এটাই নাকি যথেষ্ট এখানে আমরা প্রশ্ন করতেই পারি এই যে নারীবাদীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের থিওরি প্রদান করে এইসব থিওরির ভিত্তি কী এইসবের প্রমাণ কী কিসের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাস্তব কথা হচ্ছে তাদের এইসব কথা কিংবা দাবির কোনো প্রমাণ বা ভিত্তি কিছুই নেই এগুলো হচ্ছে তাদের অহেতুক মন গড়া কিছু কথা কিছু নিছক এক্সপেরিমেন্ট মাত্র আর এভাবে ওরা মানুষের জীবনটাকে বানিয়ে দিচ্ছে গিনিপিকের জীবন খেলা করছে পরিবার নামক ব্যবস্থা নিয়ে ছেলেকে নামিয়ে দেওয়া হচ্ছে মেয়ের ভূমিকায় আর মেয়েকে নামিয়ে দেওয়া হচ্ছে ছেলের ভূমিকায় এভাবে যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যগত জেন্ডার রোল ধ্বংস করে সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খলা নারীবাদ সিরিজের এই পর্বগুলোতে যেখানে মাতৃত্ব নিয়ে আমরা আলোচনা করছি সেখানে মাতৃত্ব বিষয়ে বর্তমানে যেসব ভুল ধারণা ছড়িয়ে পড়েছে সেগুলোর খণ্ডন করা হবে ইনশা আল্লাহ এর মধ্যে আজকের পর্বে আমরা জানব মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্ট বা পরস্পরের সংস্পর্শে থাকা এর গুরুত্ব কত বেশি সেই সম্পর্কে আলোচনার এই পর্যায়ে আমরা অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে কিছু কথা বলবো কথা বলবো গত শতাব্দীর বিখ্যাত সাইকোলজিস্ট জন বলবির অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে জন বলবিকে বলা হয়ে থাকে তিনি হলেন অ্যাটাচমেন্ট থিওরির জনক এই থিওরি অনুসারে জন বলবি বলেন ছোটবেলায় আমাদের বেড়ে ওঠার সময়টাতে প্রাইমারি কেয়ার গিভার অর্থাৎ মায়ের সাথে শক্ত মানসিক এবং ফিজিক্যাল বন্ডিং এবং অ্যাটাচমেন্ট থাকা এটা আমাদের সঠিকভাবে বড় হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি মা এবং শিশুর মধ্যে শক্ত বন্ডিং থাকে এবং সিকিউর অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ নিরাপত্তা থাকে তাহলে শিশুরা নিজেদেরকে নিরাপদ মনে করে বেড়ে ওঠার পর অর্থাৎ বড় হওয়ার পর দুনিয়াতে চলাফেরা করার জন্য নিজেকে নিরাপদ মনে করে বিষয়টি বোঝানোর জন্য এভাবে বলা যায় যদি কোথাও আপনার কোনো শক্ত একটি নিরাপদ আশ্রয় বা ঘাঁটি থাকে একটি বেইস থাকে তাহলে আপনি সেখান থেকে বের হয়ে আশেপাশের সব কিছু ঘুরে দেখতে পারবেন আর যখনই কোনো বিপদের সম্ভাবনা থাকবে তখন আপনি ফেরত আসবেন আপনার সেই নিরাপদ ঘাঁটি বা বেইজে এটাকেই বলা হয়ে থাকে স্টোরেজ লাভ আর প্রাইমারি কেয়ার গিভার বা মায়ের সাথে যদি আমাদের বন্ডিং দুর্বল হয় ইনসিকিউর বা অনিরাপদ অ্যাটাচমেন্ট থাকে তাহলে আমরা সেই বেস ছেড়ে বের হতে ভয় পাব বড় হওয়ার পর গোটা দুনিয়া এক্সপ্লোর করতে আমরা ভয় পাব সবসময় আমাদের মধ্যে ভয় দ্বিধাদ্বন্দ্ব অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা কাজ করবে কারণ আমরা জানি না যে আমরা আমাদের সেই নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারবো কি না ছোটোবেলায় যেসব শিশু যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায় তারা বড় হওয়ার পর অন্যকে ট্রাস্ট করতে পারে সহজে মানুষের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে তাদের সোশ্যাল স্কিল ভালো হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া বা সফলতা অর্জনের সম্ভাবনা বেশি থাকে ইনসিকিউর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ঘটে ঠিক এর বিপরীত অবস্থা অর্থাৎ এই শিশুরা বড় হওয়ার পরে মানুষের উপরে ভরসা করতে পারে না ভয় পায় তাদের সোশ্যাল স্কিল কম থাকে এবং যে কোনো ধরনের রিলেশনশিপ তৈরি করতে প্রচুর সমস্যায় পড়ে তারা জন বলবির থিওরি অনুসারে চার ধরনের অ্যাটাচমেন্ট আছে এর মধ্যে শুধুমাত্র একটি হচ্ছে সিকিউর অ্যাটাচমেন্ট বাকি তিনটি অ্যাটাচমেন্ট অ্যাংশাস অ্যাটাচমেন্ট এগুলো হচ্ছে অ্যাংশাস অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটাচমেন্ট তিন নম্বর অ্যাংশাস অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এবং চার নম্বর অ্যাংশাস ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট এই কঠিন শব্দগুলো এবং কঠিন নামগুলো বাদ দিয়ে খুব সহজেই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় ধরুন চারটি সন্তানের সমন্বয়ে একটি পরিবার গঠিত হলো বাবা মা সন্তানদেরকে খুবই ভালোবাসে তাদেরকে যথেষ্ট সময় দেয় তাদেরকে কোলে তুলে নেয় আদর করে যথেষ্ট পরিমাণ মায়াময় স্পর্শ মমতা মিষ্টি কোমল সুরে কথা বলা শিশুদের প্রতি মনোযোগ দেওয়া যথেষ্ট পরিমাণ আই কন্ট্যাক্ট করা সব কিছুই ওদের সাথে আছে শিশুদের দিনগুলো বাবা মার সাথে সুখেই যাচ্ছিল কিন্তু হঠাৎ কোনো একদিন তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং এরপর মারা গেলেন তখন মা বাধ্য হয়ে আর আগের মতো এত বেশি সময় বাচ্চাদেরকে দিতে পারছিলেন না কারণ তিনি বাধ্য হলেন কামাই রোজগার করতে কাজে যোগ দিতে সারাদিন মা সেই কাজ নিয়ে ব্যস্ত এরপরে আবার সন্তানদেরকে সময় দেওয়া এটা তো একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ালো ফলে সেই বাচ্চারা চার ভাই বোন আগের মতো আর অ্যাটাচমেন্ট পাচ্ছে না এই চার বাচ্চার বয়সটা কেমন সেটা একবার দেখা যাক বড়জনের বয়স ছয় বছর আরেকজনের বয়স তিন বছর আরেকজনের বয়স দুই বছর এবং সবার থেকে যে ছোট হামাগুড়ি দেয় তার বয়স হচ্ছে এক বছর অর্থাৎ ছয় তিন দুই এক ছয় বছর বয়সের বাচ্চাটি তার ব্রেনের অধিকাংশ অংশ বিকশিত হয়ে গেছে তার চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটি ধরনের গঠন হয়ে গেছে এবং তার মতো করে সে দুনিয়াকে বুঝতে শিখে গেছে ফলে বাবার মৃত্যুতে সৃষ্ট এই যে নতুন পরিস্থিতি এটা তার মানসিক বিকাশে খুব বেশি একটা প্রভাব ফেলল না কারণ সে তো জানে মা আছে মা আমার নিরাপদ আশ্রয় এই শিশুটি যে অ্যাটাচমেন্ট ফিল করে সেটা হচ্ছে নিরাপদ বা সিকিউর অ্যাটাচমেন্ট এই শিশুটি বড় হওয়ার পরে মানুষকে বিশ্বাস করতে পারবে আশাবাদী স্বভাবের হবে এবং তার সেলফ ইমেজ হবে পজিটিভ তিন বছরের শিশুটি বাবার মৃত্যুর পর নতুন সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে তাকে বেশ ঝামেলাতেই পড়তে হলো তার বয়স তিন বছর সে মায়ের কাছে যথেষ্ট মনোযোগ চায় কিন্তু মা ব্যস্ত থাকার কারণে তাকে যথেষ্ট মনোযোগ দিতে পারে না ফলে মায়ের সাথে অ্যাটাচমেন্ট নিয়ে এই শিশুটি একটি অ্যাংশাস অবস্থা বা উদ্বিগ্ন অবস্থার মধ্যে পড়ে গেল এই শিশুটি দেখল সে যদি খুব বেশি কান্নাকাটি না করে কিংবা চিৎকার চেঁচামেচি না করে যেমন ধরুন রাগ করে জেদ না দেখায় তাহলে তার দিকে কেউই মনোযোগ দেয় না আর এভাবে জোর করে মায়ের কাছ থেকে মনোযোগ পেলেও তখন শিশুটি নিজের সত্যিকারের যে আবেগ ট্রু ফিলিংস সেটা গোপন করে রাখে সেটা শেয়ার করতে চায় না এবং মায়ের আচরণ নিয়ে সে নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এই দ্বিতীয় শিশুটির অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস অ্যাম্বিভ্যালেন্ট বড় হওয়ার পরে এই শিশুটি হবে আনপ্রেডিক্টেবল স্বভাবের বন্ধুরা ওকে মনে করবে মুডি স্বভাবের এবং তার সেলফ ইমেজ প্রথম শিশুর তুলনায় ততটা পজিটিভ নয় দুই বছরের শিশুটি সে মায়ের কাছে একেবারেই সময় পায় না ধরা যাক তার কোনো আত্মীয়ের কাছে যেমন হয়তো তার চাচার কাছে সে দিনের অধিকাংশ সময় কাটায় চাচা তাকে ভালোবাসে কিন্তু চাচা মনে করে যে এত ছোট বাচ্চাদের সাথে বেশি আহ্লাদ দেখালে এরা মাথায় উঠে তাই এই শিশুটি সে যখন দেখে যে আমি খুব বেশি খুশির আচরণ করছি আনন্দ করছি হইচই কিংবা খেলাধুলা করছি বা আবেগ দেখাচ্ছি তখন চাচা ওকে একটা ধমক দিয়ে থামিয়ে দেয় মাঝে মাঝে রাগ দেখায় এবং এতে শিশুটি ভয় পায় এই ভয় এড়িয়ে যাওয়ার জন্য সে নিজেকে রিজার্ভ করে রাখে নিজের আবেগ প্রকাশ করে না বড় হওয়ার পরে এই শিশুটি অন্য মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করতে বেশ ঝামেলায় পড়বে কারণ নিজের ব্যাপারে তার ধারণা বা সেলফ ইমেজ নেগেটিভ এই শিশুটিকে দেখলে মনে হবে সে যেন ছোট মানুষের ভেতরে একজন বড় মানুষ ছোট মানুষের ভিতরে বন্দি থাকা একজন বড় মানুষের মতো আচরণ করছে সে এবং ওর অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস অ্যাভয়েডেন্ট সবচেয়ে ছোট এক বছরের যে শিশুটিকে তাকে বাধ্য হয়ে মা পাঠিয়ে দিলেন preschool centre daycare centre অথবা নার্সারিতে সেখানকার স্টাফদের সংখ্যা কম একসাথে অনেক বাচ্চাকে দেখতে হয় কাজের চাপ বেশি এছাড়া ওরা ততটা আন্তরিকও নয় প্রশিক্ষণ ভালো না ফলে স্টাফদের অনেকের আচরণ খুবই খারাপ কিছু হলেই বাচ্চাদেরকে বিরাট একটা ধমক দিয়ে ভয়ভীতির মধ্যে রাখে ফলে এক বছরে সেই শিশুটি সেই পরিবেশে যাওয়ার পর একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল কারণ যার কাছে সে থাকছে সেই স্টাফ বা সেই কেয়ার গিভারের কাছে সে সিকিউরিটি যাচ্ছে অথচ সেখানে গিয়ে সে ভয়ভীতি ধমক ছাড়া কিছুই পাচ্ছে না এই কনফ্লিক্টের ফলে সে কনফিউজড হয়ে যায় এবং ডিসঅর্গানাইজড ফিল করে সে বুঝতে পারে না এইসব আচরণ কেন হচ্ছে তার সাথে এই চতুর্থ শিশুটি বড় হওয়ার পরে সব ধরনের সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করবে নিজের ব্যাপারে হীনমন্যতায় ভুগবে এবং সে মনে করবে সে বুঝি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয় নিজের ব্যাপারে তার সেলফ ইমেজ খুবই নেগেটিভ ওর অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস ডিসঅর্গানাইজড এবার বিষয়টিকে আরও সহজে বোঝার জন্য এই চারটি শিশুর অবস্থা চারটি ছবি আকারে মনে মনে কল্পনা করুন প্রথম শিশুটি ছয় বছরের শিশুটি হাসি খুশি তিন বছরের শিশুটি রাগ জেদ দেখাচ্ছে দুই বছরের শিশুটি নিজেকে রিজার্ভ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে আর চতুর্থ শিশুটি কিছুই না বুঝে ভয় পেয়ে কান্নাকাটি করছে এই যে চারটি শিশু চার ধরনের চিত্র এটাই ডক্টর জন বলবির অ্যাটাচমেন্ট থিওরির চারটি অ্যাটাচমেন্ট ব্যাখ্যা করে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শৈশবে আমাদের বেড়ে ওঠার কয়েক বছরের মধ্যেই এই অ্যাটাচমেন্টগুলো গড়ে ওঠে এই বয়সে শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না নিজের মনের অবস্থা বোঝাতে পারে না এই অবস্থায় যখন ওরা অ্যাংশাস বা উদ্বিগ্ন অনুভব করে তখন ওদের স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন এবং কর্টিসল এগুলো নির্গত হয় হার্টবিট বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় এবং বডি তখন সতর্ক অবস্থায় চলে যায় যখন এটা বারবার বা ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে তখন এই অবস্থা তাদের জন্য খুবই নেতিবাচক স্ট্রেস তৈরি করে টক্সিক স্ট্রেস তৈরি করে এই অবস্থা শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য খুবই ক্ষতিকর এইরকম পরিস্থিতিতে থাকলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশু মায়ের গর্ভে থাকুক কিংবা ছোট বয়সে থাকুক টক্সিক স্ট্রেসের কারণে তাদের জেনেটিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে এসবের প্রভাবে ওই শিশুটি যখন বড় হবে বড় হওয়ার বহু বছর পরেও তাদের মধ্যে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিবে শৈশবে সেই যথেষ্ট পরিমাণ সিকিউর অ্যাটাচমেন্ট না পাওয়ার কারণে সুতরাং শৈশবের অ্যাটাচমেন্টের যে একটি লং টার্ম ইফেক্ট থাকে এটা একটি ওয়েল ডকুমেন্টেড বিষয় এই থিওরি ব্যবহার করে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শিশুদের উপরে গবেষণা চালিয়ে সেভেন্টি সেভেন পার্সেন্ট বা প্রায় এইটি পার্সেন্ট অ্যাকুরেসি সহকারে বলে দিতে সক্ষম হয়েছিলেন যে বড় হওয়ার পরে কোন শিশুটি হাই স্কুল থেকে ড্রপ আউট হবে নাকি না এমনকি তিন বছর বয়সী শিশুদেরকে দেখেও তাদের ভবিষ্যৎ ফলাফল বা পরিণতি আন্দাজ করা গেছে প্রায় এইটি পার্সেন্ট অ্যাকুরেসি সহকারে আরেকটি স্টাডি চালানো হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের উপরে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে বাবা মার সাথে তাদের শৈশবে অ্যাটাচমেন্ট কেমন ছিল এরপর সেই তথ্য সংরক্ষণ করে ৩৫ বছর পর তাদের স্বাস্থ্যগত অবস্থার আপডেট নেওয়া হয় যেসব ছাত্র বলেছে যে মায়ের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই অ্যাটাচমেন্ট নেই অথবা ব্রোকেন রিলেশন তাদের মধ্যে শতকরা একানব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা হৃদরোগ থেকে শুরু করে হাইপার টেনশন মাদকাসক্তি নানা ধরনের সমস্যা আর যাদের ক্ষেত্রে দেখা গেছে মায়ের সাথে যথেষ্ট সিকিউর অ্যাটাচমেন্ট ছিল উষ্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা পাওয়া গেছে সুতরাং এই আলোচনা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্ট বা পরস্পরের সংস্পর্শে থাকা শিশুদের সারা জীবনের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ জন বলবির সেই অ্যাটাচমেন্ট থিওরি অনুসারে বলা হয়ে থাকে যে আমরা সহজেই পরীক্ষা করে দেখতে পারি আমাদের শিশুরা যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পাচ্ছে কিনা এটার জন্য একটি পরিস্থিতি চিন্তা করা যায় ধরুন এক বছরের একটি শিশু আর আপনি তার প্রাইমারি কেয়ার গিভার অর্থাৎ মা আপনি একটি ঘরে একাকী শিশুর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলেন আপনি আর আপনার শিশু এরপর শিশুটিকে একা রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন আবার সেই কক্ষে একটু পরে ফেরত এলেন এই ফিরে আসার পর আপনাকে দেখে শিশু কেমন আচরণ করবে তার উপর অনেকটাই বোঝা যাবে শিশুর অ্যাটাচমেন্ট কেমন যদি শিশু যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায় বা সিকিউর অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে তাহলে তাদের কাছে মা ফিরে এলে সে মাকে জড়িয়ে ধরবে এবং শান্ত হয়ে স্বাভাবিকভাবে আগের মতো খেলতে থাকবে বা খেলার দিকে মনোযোগ দেবে আর যেসব শিশু মায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায় না ওদের কাছ থেকে মা যদি চলে যায় তাহলে এই শিশুরা কনফিউজড হয়ে যায় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে অথবা নিজেকে গুটিয়ে নেয় এই শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে মা চলে যাওয়ার পর ওরা কান্নাকাটি থামাতে পারে না এবং খেলা থেকে মনোযোগ পুরোপুরি হারিয়ে যায় আর খেলতেই চায় না মা এবং শিশুর মধ্যে এই অ্যাটাচমেন্টের গুরুত্বের বিষয়টি অনেকেই বুঝতে চান না অনেকেই যারা কর্মজীবী মহিলা তারা মনে করেন আমার সন্তানের সাথে আমার যথেষ্ট অ্যাটাচমেন্ট আছে কিংবা যতটা সময় দেই সেটাই যথেষ্ট এভাবে নিজের মনকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন একবার একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং সেটা দেখানো হয়েছিল একটি টিভি কমার্শিয়ালে সেখানে একদিকে রাখা হয়েছিল কিছু কর্মজীবী মাকে সেই মায়েদের কাছে তাদের বাচ্চার ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছিল আবার সেই বাচ্চাগুলোকে যারা দেখাশোনা করত বাসায় যে কাজের মেয়ে ছিল তাদেরকেও একই ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল এরপর মিলে দেখা হচ্ছিল যে কে সঠিক উত্তর দেয় মা নাকি বাসায় থাকা সেই মেয়েড একজন মাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায় মা একটু ভেবে বলল আমার মেয়ে টিচার হতে চায় কিন্তু বাসায় যে শিশুটির যত্ন নেয় সেই মহিলা বলল এই মেয়েটি প্রিন্সেস হতে চায় আরেকজন মা বলল আমার মনে হয় এখনও আমার ছেলে ঠিক করেনি বড় হয়ে সে কী হবে কিন্তু বাসায় থাকা সেই মহিলা সে বলল এই ছেলেটা পাইলট হতে চায় কর্মজীবী মা তাকে প্রশ্ন করা হলো আপনার ছেলের স্কুলের কয়েকজন বন্ধুর নাম বলুন মা একটু চিন্তা করে বলল এটা তো বেশ কঠিন প্রশ্ন আমি জানি না আর বাসায় যে মহিলা থাকে সে বলল তার বন্ধুর নাম হচ্ছে জোসেফ এভাবে দেখা গেল সেভেন্টি ফোর পার্সেন্ট বা চুয়াত্তর পার্সেন্ট ক্ষেত্রে কর্মজীবী মায়েরা তার নিজ সন্তানের ব্যাপারে ভুল উত্তর দিয়েছে আর সেই শিশুদেরকে দেখাশোনা করছে যারা বাসায় থাকা সেই কাজের মেয়ে বা মেড তারা সঠিক উত্তর দিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যেসব মা বাইরে কাজ করছেন আর মনে করছেন যে সন্তানকে আমরা যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট দিচ্ছি এটা আসলে সঠিক ধারণা নয় তাই আসলে আমাদের ভালো মতো চিন্তা করে দেখা প্রয়োজন ভেবে দেখা প্রয়োজন যে আমরা সমাজের নানা রকমের প্রোপাগান্ডা এবং বিভিন্ন রকমের কৃত্রিম অবস্থার কারণে যেসব বিষয় মেয়েদেরকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে যে তুমি প্রতিষ্ঠিত হও স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট এম্পাওয়ার্ড উইমেন হও এগুলো করতে গিয়ে নিজের সুখ অনুসন্ধান করতে গিয়ে নিজের সন্তানকেই আমরা অসুখী করে রাখছি না তো কিংবা মানসিকভাবে তাদেরকে অসুস্থ অবস্থায় ফেলে রাখছি না তো একটি শিশুর সবচেয়ে বড় চাহিদা শুধুমাত্র দৈহিক চাহিদা নয় বরং মানসিক চাহিদা রয়েছে শিশুরা আদর মমতা ভালোবাসা চায় প্রত্যেক শিশুর প্রয়োজন একটি স্টোরেজ লাভ এই ভালোবাসা একটি ফাউন্ডেশন বা ভিত্তি প্রদান করে যার উপরে ওই ব্যক্তির ইমোশনাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় আজকাল দুর্ভাগ্যজনকভাবে অনেক মেয়েরা অনেক মায়েরা এতটাই প্রফেশনাল হয়ে গেছেন যে শিশুকে কোলে নিয়ে আদর করার কথাও তারা ভুলে যান অনেকে আবার স্মরণ করিয়ে দেন এত বেশি কোলে রেখো না এখনই কোলের অভ্যাস করালে পরে এই বাচ্চাকে কোলে রাখবে কে শিশুদের মধ্যে এই স্টোরেজ লাভ তৈরি হয় তিনভাবে মায়াময় আদর মমতা স্পর্শের মাধ্যমে দুই নম্বর আই কন্ট্রাক্টের মাধ্যমে এবং তিন নম্বর কণ্ঠস্বরের ধরন বা টোনের মাধ্যমে শিশুরা যা শিখে তার শতকরা তিরাশি ভাগ শিখে আই কন্ট্রাক্টের মাধ্যমে ওরা চোখের চাহনির দিকে তাকায় এবং শিশুরা ভাষা বোঝে না বিভিন্ন শব্দ বোঝে না আপনি শিশুকে আই লাভ ইউ বলছেন নাকি কি বলছেন সেটা ওরা বোঝে না ওরা বোঝে কোন টোনে আপনি কথা বলছেন কণ্ঠস্বরের ধরনটা কী শিশুদের বড় হওয়ার জন্য যে মায়ের সাথে বা প্রাইমারি কেয়ার গিভারের সাথে যথেষ্ট অ্যাটাচমেন্ট প্রয়োজন সেই সম্পর্কে আরও একটি উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান নাসি বাহিনী মানুষদের উপরে বিভিন্ন আনএথিক্যাল বা অনৈতিক এক্সপেরিমেন্ট চালিয়েছিল বিভিন্ন বন্দি শিবিরে এরকম একটি এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল পঞ্চাশ জন নবজাতক শিশুর উপরে এই শিশুদেরকে তাদের মায়েদের কাছ থেকে আলাদাভাবে রাখা হয়েছিল একটি আইসোলেশন ইউনিটে ওদের কাছে অন্য কোনো ব্যক্তি এমনকি শিশুদেরকেও একত্রে রাখা হয়নি আলাদাভাবে এক একটি শিশুকে রাখা হয়েছিল যখন ওদের ডায়াপার পরিবর্তনের সময় হতো কয়েক ঘন্টা পরপর সেগুলো এসে পাল্টে দেওয়া হতো আর নির্দিষ্ট সময় পরপর বোতলে করে দুধ খাওয়ানো হতো এটাই ছিল ওদের পাওয়া একমাত্র মানব স্পর্শ এর বাইরে ওদেরকে কোনো ধরনের স্পর্শ আদর মমতা কোলে নেওয়া চুমু খাওয়া গায়ে হাত বুলিয়ে দেওয়া এসবের কিছুই করা হতো না এমনকি কথাবার্তাও বলা হতো না শুধুমাত্র ডায়াপার পাল্টিয়ে দেওয়া আর নির্দিষ্ট সময়ে বোতলে করে দুধ খাওয়ানো এভাবে ছয় মাস পরীক্ষার পর দেখা গেল এক আশ্চর্য ফলাফল সেই এক্সপেরিমেন্টের জন্য নির্বাচন করা হয়েছিল পঞ্চাশ জন শিশুকে এবং ছয় মাস পর সেই পঞ্চাশটি শিশুর প্রত্যেকেই মারা যায় খাবারের অভাবে কিংবা পরিচর্যার অভাবে ওরা মারা যায়নি ওরা মারা গেছে ভালোবাসার অভাবে এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাবে সুতরাং শিশুরা ভালোবাসা চায় মমতা চায় এটা ওদের জন্মগত চাহিদা উনিশশো সালের দিকে পাওয়া বিভিন্ন সায়েন্টিফিক তথ্য উপাত্তে দেখা গেছে প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে ১৩ বার অন্য আরেকজন মানুষের স্পর্শ প্রয়োজন এই স্পর্শ এমন স্পর্শ যেখানে কোনো যৌনতা থাকবে না এটা হবে পরস্পরের মায়ামমতা এবং ভালোবাসার স্পর্শ এই ধরনের স্পর্শের অভাবে নানা রকমের শারীরিক এবং মানসিক অসুস্থতা টানা পারে হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে আর এই প্রসঙ্গে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে রোমানিয়ার সেই সরকারি শিশু নিবাসের ঘটনা যেটা আমরা শুরুতেই আলোচনা করেছি এই পর্বে সেই শিশুরা যারা শৈশবে মায়ের কাছে থাকার সৌভাগ্য তাদের হয়নি ইমোশনাল অ্যাটাচমেন্ট তারা পায়নি ভালোবাসার স্পর্শ তারা পায়নি ফলে বেড়ে ওঠার সেই সময়টাতে শৈশবের গুরুত্বপূর্ণ সময়ে তাদের কোনো স্টোরেজ লাভ ছিল না ফলে যথেষ্ট পরিমাণ মানসিক ইমোশনাল কিংবা ব্রেইন ডেভেলপমেন্ট ঘটেনি এর সাথে সংশ্লিষ্ট দৈহিক বৃদ্ধি সেগুলো বাধাগ্রস্ত হয়েছে যেমন বিভিন্ন ইন্দ্রিয় দেখার ক্ষমতা শ্রবণ শক্তি কথা বলার ক্ষমতা এগুলো সাধারণ শিশুদের তুলনায় কম ছিল ওদের কেন এসব শিশুদের এই ক্ষমতাগুলো কম এর অন্য কোনো মেডিকেল ব্যাখ্যা পাওয়া যায়নি একমাত্র সেটা ছাড়া যেটা হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়টি সিকিউর অ্যাটাচমেন্ট বঞ্চিত এই শিশুদের ব্রেন স্ক্যান করে পরবর্তীতে দেখা গিয়েছিল সাধারণ শিশুদের তুলনায় তাদের মস্তিষ্কের আকার কয়েক গুণ পর্যন্ত ছোট পরবর্তীতে এই শিশুদেরকে সেই সব সরকারি শিশু নিবাস বা ইতিমখানা থেকে সরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পরিবারে দত্তক নেওয়া হয়েছিল আদর মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে তোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু শৈশবের সেই ঘাটতি আর কিছুতেই পূরণ করা সম্ভব হয়নি সুতরাং এই বিষয়টি আমাদেরকে আবারও সেটাই স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে মানুষের যেরকম শারীরিক প্রয়োজন আছে তেমনইভাবে মানসিক প্রয়োজনও আছে মায়ের কোনো বিকল্প হয় না মায়ের সংস্পর্শে থাকা শিশু সে যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে এর কোনো বিকল্প হয় না আল্লাহ তালা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তফিক দান করুন সুতরাং মাতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাতৃত্বের গুরুত্বের বিষয়টি আজকের পর্বে শুধুমাত্র একটি আঙ্গিক থেকে মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্টের দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে এরপরেও মাতৃত্বের আরও অনেক গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো সামনের পর্বগুলোতে আসতে থাকবে ইনশাআল্লাহ মাতৃত্বের রাজনৈতিক এবং সামাজিক শক্তি রয়েছে মাতৃত্বের মাধ্যমে যেভাবে দেশ ও জাতির প্রতি কল্যাণকর অবদান রাখা যায় সেটা অন্য কোনো ভূমিকায় গিয়ে সম্ভব নয় মায়ের কোনো বিকল্প হয় না মায়ের ভূমিকা কখনোই অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না এরপরেও যদি কোনো মা সন্তানদের জন্য সন্তানদের কথা ভেবে তাদের যত্ন নেওয়ার জন্য পরিচর্যা করার জন্য বাসায় থাকেন তাকে নিয়ে সেই মাকে ঘিরে কটু মন্তব্য করা মানুষের অভাব হয় না আমাদের দেশের একটি ঘটনা বেশ কয়েক বছর আগের ঘটনা জনৈক বিসিএস কর্মকর্তা নারী তিনি সন্তানদের সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে সংসারী নারী হওয়ার সিদ্ধান্ত নিলেন সেখানে দেখা গেল বেশিরভাগ মানুষ ইতিবাচক কমেন্ট করলেও নেতিবাচক কমেন্টের অভাব ছিল না তাদের মধ্যে কিছু মানুষের কমেন্ট ছিল এরকম যে সারা দিন সময় দেওয়ার দরকার কি দিন শেষে কিছু সময় কোয়ালিটি টাইম দিলেই তো হয় কেউ কেউ বলছে আপনি চাকরি ছেড়ে দিলেন দেশ ও জাতির প্রতি কত অবদান রাখতে পারতেন সৎ দক্ষ একজন কর্মজীবী হিসেবে কেন চাকরি ছাড়লেন আবার অনেকে খোঁচা দিয়ে বলছে নিশ্চয়ই জামাই অনেক কামাই করে অনেক কপাল নিয়ে জন্মেছেন আপনার আর চাকরি করার দরকার নেই আবার কেউ কেউ এটাও বলছে আপনি চাকরির পথটা কেন নষ্ট করলেন ভার্সিটির সিটটা কেন নষ্ট করলেন এই যে কনফিউশন নানা রকমের মন্তব্য এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে সামনের পর্বগুলোতে ইনশা আল্লাহ আজকের পর্বের শেষ অংশে আমরা একটি কবিতা একটি ইংরেজি ব্লগ থেকে অনুবাদ করা কবিতা সেই কবিতা দিয়ে এই পর্বটি শেষ করছি যখন একজন মা সন্তানদের কথা ভেবে বাসায় থাকার সিদ্ধান্ত নেন সন্তানদের যত্ন করার সিদ্ধান্ত নেন সেই অবস্থায় যখন প্রশ্ন করা হয় যে আপনি কি করেন তখন অনেকেই বলে যে কিছু করি না বাসায় থাকি এই কথা শুনে অনেকে বলে ও আচ্ছা বুঝছি যে আপনার স্বামী আপনাকে চাকরি করতে দেয় না বিয়ের সময় বলে নেননি ও কি বললেন নিজে থেকেই ঘরে থাকেন আচ্ছা এরপর মনে মনে ভাবতে থাকেন এই মেয়ে নিশ্চিত পুরুষতন্ত্রের মগজ ধোলাইয়ের শিকার এরকম কথা যারা বলেন যারা ভাবেন তাদের সম্মানে এই কবিতা কবিতার শিরোনাম হচ্ছে কিছু করি না বাসায় থাকি স্বামী কবিতাটি লিখেছে স্ত্রীর কথা ভেবে সে লিখছে সে লিখেছে এইভাবে আমার স্ত্রী কিছু করে না শুধু বাসায় থাকে সে কিছু করে না তবে শুধু সন্তানদের মা সে কিছু করে না তবে আমার ছেলে মেয়েগুলোকে সারাদিন চোখে চোখে রাখে কোথাও একটু পড়ে গেল কিনা ব্যথা পেল কিনা কান্নাকাটি করলো কিনা খাওয়াটা ঠিকমতো হলো কিনা এসব দেখতে দেখতেই কেটে যায় ওর সারাটা দিন কিন্তু এরপরেও বিয়ের দাওয়াতে যখন কেউ প্রশ্ন করে তখন আমি বলি ও ও কিছু করে না শুধু বাসায় থাকে আমার ছেলে মেয়েগুলোর কাছে ওদের মা মা হলো সারাটা দুনিয়া মা ঘরে আছে তো সারা পৃথিবী ঘরে আছে মা ঘরে নেই তো বাসাটা একেবারেই অন্ধকার কোথাও যেন কেউ নেই তবুও আমরা বলি মেয়েরা ঘরে থাকবে মা হবে ঘরে থাকা এটা আবার কোনো কাজ হলো নাকি বাচ্চাদের পড়ালেখা পুষ্টি সুস্বাস্থ্য মানসিক শারীরিক বিকাশ স্বামীর জন্য ঘরের প্রশান্তি পরিবারের সকলের জন্য ভালোবাসার বন্ধন সবার জন্যই সব কিছু তবুও নাকি ঘরে থাকা মায়েরা সমাজের জন্য কিছুই না দেশের জন্য কিছুই না ওরা কিছুই করে না ওরা শুধু এক একজন ঘরে থাকা মা ও কিছুই করে না শুধু ঘরে থাকে কথাটা বলতে বলতে আকাশে সূর্যের দিকে তাকিয়ে ভাবলাম আচ্ছা এই সূর্যটা এইটা সারাদিন করেটা কি মনে মনে ভাবলাম সূর্যটা কিছুই করে না শুধু আকাশেই থাকে ঘরে থাকা মায়ের ভূমিকার গুরুত্ব কত বেশি সেটা প্রশংসা আকারে এই কবিতায় বলা হয়েছিল একটি ইংরেজি ব্লগে ইসলামের শত্রুরা তারা জানে একটি জাতিকে বদলে দেওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে সেই জাতির নারীদেরকে বদলে দেওয়া তাহলে মাত্র তিন পুরুষের মধ্যে অর্থাৎ মাত্র পঁচাত্তর বছরের মধ্যে ওই জাতির চেহারা আপাদমস্তক বদলে দেওয়া যাবে ইসলাম যখন সারা দুনিয়া শাসন করেছে সারা বিশ্বের উপরে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক সকল দিক থেকে এবং আদর্শিক দিক থেকেও সকল দিক থেকে বিজয়ী অবস্থায় ছিল তখন মুসলিম নারীরা কোথায় ছিল পুরুষদের ভূমিকা কী ছিল মেয়েদের ভূমিকা কী ছিল তখনকার মুসলিম নারীরা তো ঘরেই ছিল ঘরের যে দায়িত্ব সেটা পালন করেই তারা ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী অবস্থায় রেখেছে এবং নেককার সন্তান জন্ম দিয়েছে যারা হয়েছে বিশ্ব বিজয়ী সামরিক দিক থেকে জ্ঞানের দিক থেকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে সকল দিক থেকে সুতরাং যুগ যুগ ধরে সেই দায়িত্ব পালন করে যদি ইসলামকে বিজয়ী অবস্থায় রাখা যায় যদি সেভাবে দেশ ও জাতির প্রতি মুসলিম মেয়েরা অবদান রাখতে পারে তাহলে এই গত একশো বছরের মডার্নিজমের প্রভাবে দূষিত পৃথিবীতে আবার তাদের সেই ঐতিহ্যগত ভূমিকা বদলে দেওয়ার প্রয়োজন হলো কেন আদৌ কি এর কোনো প্রয়োজন আছে যুগ যুগ ধরে মুসলিম মেয়েরা ঘরে থেকে ইসলামকে বিজয়ী অবস্থায় রাখতে সাহায্য করেছেন এটাই হচ্ছে সাধারণ অবস্থা ব্যতিক্রম কিছু থাকতেই পারে কাজেই সেই সাধারণ অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কেন মুসলিমদের ভাগ্য ফেরানোর দরকার হলো বা আদৌ এর কোনো দরকার আছে কিনা না এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ সেই পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন W W dot dot raindrops media org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015